নবী আমার জান নবী পরাণের পরাণ শেষ করা তো যাই না গেয়ে নবীর গুণগান শেষ করা তো যাই না গেয়ে নবীর গুণগান নবী আমার জান নবী পরাণীর পরাণ শেষ করা তো যাই না গেয়ে নবীর গুণগান শেষ করা তো যাই না গেয়ে নবীর গুণগান নবী রহমতের ভেলা নবী মরি কণ্ঠেরি মালা নবী রহমতেরি ভেলা নবী মোর কণ্ঠেরি মালা নবীর ইশকে দিওয়ানা আমি আজ হয়েছি ফানা নবীর ইশকে দিওয়ানা আমি আজ হয়েছি ফানা নবীর দেখার জন্য পাগল এই তামাম জাহা প্রাণ নবী আমার জান নবী পরাণের পরাণ শেষ করা তো যায় না গেয়ে নবীর গুণগান শেষ করা তো যায় না গেয়ে নবীর গুণগান নবী আমার জান নবী পরাণের পরাণ শেষ করা তো যায় না গেয়ে নবীর গুণগান শেষ করা তো যাই না গেয়ে নবীর গুণগান প্রাণ নবীর নামেতে আছে মধ নবীর নামেতে আছে যায় দো নবীর নামেতে আছে মধ নবীর নামেতে আছে যায় দো আল্লাহ বলেন আহাম্মাদ মা ডাকেন বলে মোহাম্মদ আল্লাহ ডাকেন আহাম্মাদ মা ডাকেন বলে মোহাম্মদ ভক্তি ভরে ডাকলে নাম ভক্তি ভরে ডাকলে এ নাম হয়ে যায় মুশকিল আসান নবী আমার জান নবী পরাণের পরাণ শেষ করা তো যাই না গেয়ে নবীর গুণগান শেষ করা তো যাই না গেয়ে নবীর গুণগান নবী আমার জান নবী পরাণের পরাণ শেষ করা তো যাই না গেয়ে নবীর গুণগান গান শেষ করা তো যাই না গেয়ে নবীর গুণগান নবী বিশের মঘা গৌরা নবী গোলাপ ঘতেও সৌরা নবী বিশের মহাগৌরব নবী গোলাপ হতেও সৌরব সে যে মা আমি নারে লাল আবদুল্লার আদরের দুলাল সে যে মা আমি নারে লাল আবদুল্লার আদরের দুলাল সে নবী পেয়ে ধন্য হল সে নবী পেয়ে ধন্য হল এই বিশ্ব জাহান নবী আমার জান নবী পরাণের পরাণ শেষ করা তো যায় না গেয়ে নবীর গুণগান শেষ করা তো যায় না গেয়ে নবীর গুণগান নবী আমার জান নবী পরাণের পরাণ শেষ করা তো যায় না গেয়ে নবীর গুণগান শেষ করা তো যায় না গেয়ে নবীর গুণগান মোদের জীবন হল ধন্য সে নবীর উম্মাতাবার জন্য মোদের জীবন হল ধন্য সেই নবীর উম্মত হওয়ার জন্য ওর সাইফুদ্দিন মিলে তুমি আজ ধন্য জানে ওর সাইফুদ্দিন মিলে তুমি আজ ধন্য জানে সেই নবীর নামে গাইছ নাথ সেই নবীর নামে গাইছ নাথ দিয়ে মনো প্রাণ নবী আমার জান নবী পরাণের পরাণ শেষ করা তো যাই না গেয়ে নবীর গান শেষ করা তো যাই না গেয়ে নবীর গান শেষ করা তো যাই না গেয়ে নবীর গান নবী রহমতের ভেলা নবী মোর কণ্ঠের মালা নবী রঘমতের ভেলা নবী মোরি কণ্ঠেরি মা মেলা নবীর ইশকে দিওয়ানা আমি আজ হয়েছি পানা নবীর ইশকে দিওয়ানা আমি আজ হয়েছি পানা নবীর দেখার জন্য পাগল এই তামাম জাহান নবী আমার জান নবী পরাণের পরাণ শেষ করা তো যাই না গে নবীর গান শেষ করা তো যাই না গেয়ে নবীর গুণগান শেষ করা তো যায় না গেয়ে নবীর গুণগান